فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم অতপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল সুতরাং মহাদিবস আগমনকালে কাফিরদের জন্য ধ্বংস أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين সেদিন তারা কি চমৎকার শুনবে ও দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে কিন্তু আজ জালিমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে এখন তারা গাফিলতিতে নিমজ্জিত আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন নিশ্চয়ই সে ছিল সত্যবাদী নবী إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না তার ইবাদত কেন করো হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সুতরাং আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا হে আমার পিতা শয়তানের ইবাদত করো না নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও আমি অবশ্যই প্রস্তার আঘাতে তোমার প্রাণ নাশ করব তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا ইব্রাহিম বললেন তোমার উপর শান্তি হোক আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদেরকে আমি আমার পালনকর্তার ইবাদত করব আশা করি আমার পালনকর্তার ইবাদত করে আমি বঞ্চিত হব না فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا অতপর তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ সুখ্যাতি واذكر في الكتاب موسى إنه كان مخلصا إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রসুল নবী আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং গূঢ় তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا আমি নিজ অনুগ্রহে তাকে দান করলাম তার ভাই হারুনকে নবী রূপে এই কিতাবে ইসমাইলের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 করুন এবং তাতে দৃঢ় থাকুন আপনি কি তার সমনাম কাউকে জানেন মানুষ বলে আমার মৃত্যু হলে পর আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না সুতরাং আপনার পালনকর্তার কসম আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্রে সমবেত করব অতপর অবশ্যই তাদেরকে জানু অবস্থায় জাহান নামের চতুর্পার্শ্বে উপস্থিত করব অতপর প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে যে দয়াময় আল্লাহর সর্বাধিক অবাধ্য আমি অবশ্যই তাকে পৃথক করে নেব অতপর তাদের মধ্যে যারা জাহান নামে প্রবেশের অধিক যোগ্য আমি তাদের বিষয়ে ভালোভাবে জ্ঞাত আছি তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা অতপর আমি পরহেজগারদেরকে উদ্ধার করব এবং জালিমদেরকে সেখানে অতজন অবস্থায় ছেড়ে দেব وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন কাফিররা মুমিনদেরকে বলে দুই দলের মধ্যে কোনটি মর্তবায় শ্রেষ্ঠ এবং কার মজলিস উত্তম তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি তারা তাদের চাইতে সম্পদে ও জাঁকজমকে শ্রেষ্ঠ ছিল كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا বলুন যারা পথভ্রষ্টতায় আছে দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দেবেন এমনকি অবশেষে তারা প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা আজাব হোক অথবা কেয়ামতি হোক সুতরাং তখন তারা জানতে পারবে কে মর্তবায় নিকৃষ্ট ও দল বলে দুর্বল যারা সৎপথে চলে আল্লাহ তাদের পথপ্রাপ্তি বৃদ্ধি করেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সওয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার নিদর্শনাবলিতে বিশ্বাস করে না এবং বলে আমাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি অবশ্যই দেওয়া হবে أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا সে কি অদৃশ্য বিষয় জেনে ফেলেছে অথবা দয়াময় আল্লাহর নিকট থেকে কোন প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে এ তো নয় ঠিক সে যা বলে আমি তা লিখে রাখব এবং তার শাস্তি দীর্ঘায়িত করতে থাকব واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا সে যা বলে মৃত্যুর পর আমি তা নিয়ে নেব এবং সে আমার কাছে আসবে একাকি তারা আল্লাহ ব্যতীত অন্য ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয় কখনই নয় তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিপক্ষে চলে যাবে ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا আপনি কি লক্ষ্য করেননি যে আমি কাফিরদের উপর শয়তানদেরকে ছেড়ে দিয়েছি তারা তাদেরকে বিশেষভাবে মন্দ কর্মে উৎসাহিত করে সুতরাং তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না আমি তো তাদের গণনা পূর্ণ করছি মাত্র يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا সেদিন দয়াময়ের কাছে পরহেজগারদেরকে অতিথিরূপে সমবেত করব এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে